রাসুল্লাহ সাল্লাম কত বয়সে নামাজ পড়তেন বা তার আগে কি তিনি নামাজ পড়তেন কিনা জাহেলি যুগেও নামাজ ছিল মুশরিকদের মধ্যে নামাজ ছিল কারণ মুশ্রিকেরাও তো আমরা যাদের কথা বলি আবু জেহেল আবুল আহাব এরা কিন্তু একটু আগে বলছে যে এরা আওলাদের রসুল এরা কিন্তু ইব্রাহিম আলাহ বংশধর এরা ইসমাইল আলাহ ইসলামের বংশধর এদের মধ্যে কিন্তু নামাজ ছিল তবে নামাজকে তারা বিকৃত করে ফেলছে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাহ ইসলাম যেভাবে নামাজ পড়তেন ওইভাবে ছিল না তারা নামাজটাকে বিকৃত করছে বিকৃত করে নিজেদের মতো করে তারা নামাজ পড়ত এবং সাজদা করতো আল্লাহকেও সাজদা করতো ওই দেবদেবীকেও মাঝে মাঝে সাজদা করতো তো এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামও ওই সময় আরবের লোকদের নিয়ম অনুযায়ী সালাম নামাজ পড়তেন তবে হাদিসে স্পষ্টভাবে এরকম কোনো নামাজের উল্লেখ আসে নাই নবুয়তার আগে সালাম নামাজ পড়তেন এরকম কোনো উল্লেখ আসে নাই তবে তবে সালাম পড়েন নাই এরকম উল্লেখও আসে নাই যেহেতু ওই সমাজের লোকেরা সবাই কিন্তু আল্লাহকে সাজদা করত আল্লাহকেও সাজদা করতো আবার দেব দেবী অন্যদেরকেও সাজদা করতো তো আল্লাহ রসুলাম কোন সেরেক করেন নাই নবতার আগেও করেন নাই আল্লাহ তাকে সেরেক মুক্ত রেখেছেন তাহলে আল্লাহকে সাজদা করতেন হ্যাঁ, আর দ্বিতীয় বিষয় হলো যখন নবুগত পেয়েছেন তখন নামাজ ফরজ হয় নাই কিন্তু নবী সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে করতে বলা হয়েছে হ্যাঁ, এইভাবে নবী সাল্লাম তখন থেকে চলাত আদায় করতেন